ঠিক আছে তাহলে সবার স্বাগত আমাদের আজকের পাঠের নাম হচ্ছে ধাতুগণাহা হ্যাঁ? ধাতুগণাহা হ্যাঁ, নামের পাঠ সংস্কৃত ভাষাতে মূল জিনিসটা হচ্ছে ধাতু সম্পূর্ণ ভাষাটা তৈরি হয়ে গেছে ধাতু নিয়ে আর এটাও জানি আমরা যে পূর্ণ ভাষা ভাষাটার আকৃতি আকৃতিটি আকৃতিটার বর্ণন হয়ে গেছে পানিনি দ্বারা অষ্টাধ্যায়ী নামের গ্রন্থে তো এই গ্রন্থিতে আট অধ্যায় আছে ওখানে তৃতীয় অধ্যায় তৃতীয় তৃতীয়টা খুবই গুরুত্বপূর্ণ ওখানে ধাতু থেকে যত প্রত্যয় হয় এসব বিধান ধাতু বিধান খোরা যায় ওখানে তৃতীয় অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে পঞ্চম অধ্যায় চ শুরুতে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে যত যত ধাতু থেকে আর তারপরে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়ে যত প্রাতিপাতিক থেকে বিধান হয় তাহলে তৃতীয় অধ্যায় হয় শুধু ধাতু থেকে ঠিক আছে ধাতু থেকে যে কোনো তিন অথবা কৃত প্রত্যয় ওর বিধান হয় তৃতীয় অধ্যায় অষ্টাধ্যায় এই অষ্টাধ্যায় গ্রন্থ গ্রন্থটা সবার কাছে থাকলে ভালো হবে সেজন্যে ক্লাসের পর সবাইকে আমি গ্রন্থ কোথায় পাওয়া যাবে এর লিঙ্ক আমি দিচ্ছি হ্যাঁ ক্লাসের পর অষ্টাধ্যায়ী নামের গ্রন্থ গ্রন্থটা এই সবার কাছে থাকবে ভালো হবে হ্যাঁ। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে ধাতু আর বিশেষ করে যখন তিন বিধান হয় হুম আর অর্থে তিঙ্গন্ত পদ তৈরি হয় তো কি রকম শ্রেণীকরণ করলে সুবিধা হবে আমাদের জন্য ওখানে আমরা জানি যে দশ ধাতুগণায় দশ দশ ধাতুগণ হয় এখানে লেখা আছে পাঠ সবাই দেখো কি লেখা আছে পানিনীয় ধাতু পাঠে धातवः दशसु गणेषु विभक्ताः सन्ति एते दशगणाः अधः सूचिताः सन्ति परन्तु सर्वप्रथमं कानिचन नूतननामानि अस्माभिः ज्ञातव्यानि कर्तरिप्रयोगस्य लट् लकारे क्रियापदं भागत्रये विभज्यते এমন লেখা চাই তো হুম তো ওখান থেকে আমার আমাদের পাঠ শুরু হবে কারণ একবার যখন জাদুকর জ্ঞাত হবে পরিচয় হবে ভালো করে সে আধারে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর সুবিধা রয়েবে তাহলে প্রথম তো আমাদের জানতে হবে যে এই দশ ধাতুগণ আহা হ্যাঁ, দশ ধাতুগণ ওদের সম্বন্ধ কোথা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে সব জায়গায় এরকম হয় না বুঝতে হবে যে কর্তরি প্রয়োগে কর্তবাচ্য যেটা আমরা বলি কর্তবাচ্য থাকলে আর লট লোট লং ভিদিলিং চতুর্ষু লকারেষু এরকম পরিস্থিতিতে ই দশ ধাতুগুণ হয় তাহলে শুরু করার জন্যে পঠাটি পঠতি পদ আছে এর তিনটে বাঘ আছে পঠ বা তি এখন আমি এখন আমি আনমিউট করব সবাই হ্যাঁ এক হ্যাঁ তাহলে এই সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেছে কোনো যে কোনো প্রশ্ন একে চারজন আনমিউট করেছি একজন এখন মিউট আছে নিজের দিক থেকে আমার মনে হয় যা হোক ওকে এখন কি লেখা আছে পদ্ধতি बाघ হচ্ছে পট অতি ধাতু পট ধাতু अर्थम নির্দেশতি তারপরে विकरण प्रत्ययः गलम निर्दिशति ती तिंग प्रत्ययः लकारम निर्दिशति तीन ते भाग होय प्रथम भाग হচ্ছে धातु তারপরে विकरण प्रत्यय প্রত্যয় তারপরে তিং প্রত্যয় তিনটে বাঘ হয় আর প্রত্যেক বাঘের কাজ প্রথমটা হচ্ছে অর্থ ধাতু ধাতু যেটা এর কাজ হচ্ছে অর্থ পদ্ধতি এটি এরকম পদের অর্থটা কি সেটা বুঝবার জন্যে ধাতু দেখতে হবে কোনটা ধাতু পাঠ ধাতু তার অর্থ দেখে আমরা জানবো যে পদের অর্থ থাকি হম তারপরে টি টি বাঘ টি বাঘ হবে লকারম নির্দেশাতি টি দেখলে আমরা জানবো যে এটা লট লকার আর তারপরে বিকরণ প্রত্যয় বিকরণ প্রত্যয় দেখলে আমরা জানবো যে অ দেখলে আমরা জানবো যে এটা কিন্তু ভুয়াদিগণ এটি এরকম ভাগ হয় তারপরে আমরা প্রত্যেক প্রত্যেক ধাতুগণ আমরা দেখব দেখব আর দেখে আমাকে জানতে হবে যে প্রত্যেক ধাতুগণের লক্ষণ কি লক্ষণ যদি যদি আমরা তিঙ্গন্ত পদ দেখি সে অনুযায়ী কেমন করে আমরা দেখতে জানতে পারি যে ধাতু দেখে ধাতু দেখে আর বিকার রূপ দেখে আমরা কেমন করে জানবো যে কন্থা কন্থা ধাতুগণ ঠিক আছে তাহলে আশিস ভাই তুমি পড়তে চাও কি অত্র ধাতু ধাতু নাম দশগণ হ্যাঁ কি লেখা আছে হ্যাঁ। পাঠে কি লেখা আছে পড়বে আমি বলছি যে শুরুতে যেটা লেখা আছে আমি পড়েছি আর তিনটে ভাগ হয় পঠ আহ টি দাতু ধাতু দাতু ধাতু অর্থ নির্দেশতি अविकरणप्रत्ययः गणं निर्दिशति तिङ् प्रत्यय ति इति तिङ् प्रत्ययः लकारं निर्दिशति एर्पोर् যেটা লেখা আছে अत्र सन्ति धातूनां दशगणाः হ্যাঁ বলো হুম এটা এটা পড়ো কি লেখা আছে অত্র সন্তি হ্যাঁ হ্যাঁ, অর্থ সন্তি ধাতুনাং দর্শগণাহ পশুটু কথম ভিন্ন গণেশু বিকরণ প্রত্যয় বিদ্যন্তে বস্তুত বিকরণ প্রত্যয়ানাং ভেদেন দর্শগণা নির্মিয়ন্তে হুম তাহলে তাহলে বলো স্যার স্যার বলছি যে বলছি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ফোন করে যে লাইনটা পাচ্ছে না একটু যদি স্যারকে বলা হয় ওইটার জন্য ফোন করে বলছি আর কি আপনাকে কি অসুবিধা হচ্ছে আবার বলো বলছে যে কেটে যাচ্ছে তো ফোনে নাকি পাচ্ছে না মানে ইয়ে হতে পারছে না আর কি মানে ফোনটা রাখছে না তাই বলছে আমাকে কানেক্ট হতে পারছে না কানেক্ট করতে পারছে রাইট দুটো মানে ক্লাসে আসার ক্লাসে আসার জন্য দুটো মাধ্যম আছে তো একটা হচ্ছে লিংক একটা হচ্ছে ফোন নাম্বারটা তো একটা ভালো না থাকলে অন্য চেষ্টা করো ভালো হতে পারে আচ্ছা তাহলে কি বলবো যে তো বলবো হ্যাঁ আমি শুনছি না না বলছি যে তাহলে বিতামিনকে বলবো যে রেকর্ড করা হচ্ছে ওটা পরে শুনে নিতে পারবো রেকর্ড সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে hello hello sir hello hello বলো oh, কিছুক্ষণের জন্য কালটা কানেক্ট হতে পারেনি কিছুক্ষণের জন্য ওকে ওকে ওকে ঠিক আছে তো আমরা এগিয়ে যাব দেখো লেখা আছে আত্মর শান্তি আত্মর শান্তি ধাতু নাম দশ দশগণা হ্যাঁ पश्यतु कथं भिन्न भिन्नगणेषु विकरणप्रत्ययाः भिद्यन्ते হুম? তরি মাঝখানে যেটা ভাগ হুম এই ভাগটা যেটা নাম বিকরণ প্রত্যয় বিকরণ প্রত্যয় এর আহ, কিন্তু প্রত্যেক আহ, প্রত্যেক ধাতুগণে আলাদা আলাদা হয় সে অনুযায়ী আমরা দেখ- জানতে জানতে পারি যে এই তিঙ্গান্ত পদ এই ধাতুটা কোনটা গণে পড়ছে पश्यतु पश्यतु कथं बिन्दगणेषु विकरणप्रत्ययाः भिद्यन्ते वस्तुतः विकरणप्रत्ययानां भेदेन दशगणाः निर्मीयन्ते ঠিক আছে আহ, তারপরে আহ, আশিস ভাই পরও কি রাখা আছে ভা- ভুয়াদিহি ভ্রাজি প্রথম গণাः গণः ভূ ইত্যাদয়ः धातवः ভবন্তি তাদিনে দেশ গণত্ব আদৌ ভূ ধাতুঃ ধাতুঃ অস্তি স্বহ গণ হ্যাঁ মানে কি ভাদি ভাদি হলো প্রথম গণ ভূ ইত্যাদয় ধাতব ভূ ইত্যাদি ধাতু ভবতি ইত্যাদিনি ক্রিয়াপদানি ভবতি হলো ভবতি হলো ক্রিয়াপদ ইত্যাদি সরি হ্যাঁ। ভবতি ইত্যাদি হলো ক্রিয়াপদ হ্যাঁ, মানে বুয়াদি বুয়াদিহি বুয়াদিহি মানে কি বুয়াদিহি মানে হ্যাঁ, নামকরণ ধাতু ধাতুগণের নাম আর নাম নাম এর অর্থ অর্থটা আছে অর্থটা এই যে সেই গণ হ্যাঁ। যার প্রথম সদস্য ভূ হুম হ্যাঁ, ভবত হ্যাঁ তারপরে কি আছে হ্যাঁ ঠিক আছে যে গণের আদিতে ঘু ধাতু আছে সব সভাদি গণের ধাতু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপরে কি আছে বিকরণ প্রত্যয় সব ও হুম এর অর্থটা কি জানো ওই সব যে বিকরণ পত্র সব হচ্ছে বিকরণ প্রত্যয় তার অ থাকে মানে ভবতী হচ্ছে হ্যাঁ ও থাকে মানে কি হ্যাঁ সেটা এই যে বনবন্ধু লোপে লসকত অধিক এমনি ভাবে তার লোক পায় তারপর হ্যাঁ ঠিক ঠিক ঠিক বলেছ হ্যাঁ ঠিক বলেছ আর আর পা হ্যাঁ তুমি বলেছ লসাকত দিতে এই সূত্র দ্বারা সকারের কি হয় লোপ না এই সূত্র দ্বারা লোপ হয় না সংজ্ঞা হয়েছে কি সংজ্ঞা এই সমস্ত কিছু আমরা করব শুধু আমি শুধু আমি প্রথম দিনে আমি জানতে চাইছি যে আহ কোথা পর্যন্ত আমাদের জ্ঞান আছে এইস অনুযায়ী আমি আমি পড়াবো তো যেমন আমাদের এখানে পলাশ ভাই আছে তো ও শুরু থেকে শুনতে চাইবে আমি বলবো কিন্তু যারা এম এই সেকেন্ড ইয়ার আছে তাদের কিরকম কোথা পর্যন্ত জ্ঞান আছে সেটা আমি দেখতে চাইছি যে লসাক্ষ দিতে এই সূত্র দ্বারা কি হয় এক সংজ্ঞা সংজ্ঞা না না না না তুমি জানো এক মিনিট এক মিনিট আশিস ভাই জানো অথবা হ্যাঁ, ভাই জানো শীষ মমতা যারা সেকেন্ড সেকেন্ড ইয়ারে আছো এখানে কোনো সমস্যা নেই না জানলেও কোনো অসুবিধা নেই শুধু আমি প্রথম দিনের কারণে যেহেতু প্রথম দিন হচ্ছে কিছু কিছু জানতে চাইছি যে আহ কোথা পর্যন্ত আমাদের পরিচয় হয়ে গেছে শুরু থেকে আগে থেকেই বিকরণ বিকরণ মানে কি উপর উপর লেখা আছে তিনটি ভাগ আছে পটতি পটতি এই তিনটি ভাগ আছে তো পট অতি পট মানে ধাতু হ্যাঁ। অ মানে বিকরণ প্রত্যয় বিকরণ প্রত্যয় আর তি মানে তিং প্রত্যয় বিকরণ প্রত্যয় মানে যে মাঝখানে যে যে ভাগটা মাঝখানে আছে স্থিত যে উপস্থিত যে উপস্থিত মাঝখানে মাঝখানে থাকে এর নাম নামকরণ হচ্ছে বিকরণ প্রতীক আতই সূত্র অনুসারে হয়েছে সর্বশতকম তো সব বিকরণ হয় সব শীত শীত করতে তাহলে লোক হয় সর্বশতকম তাহলে লোক হ্যাঁ। তাহলে তাহলে আমরা কি জানি যে এই মাঝখানে যেটা বাঘ এর নাম হচ্ছে বিকরণ প্রত্যয় আর বুয়াদি গানে বুয়াদি গানে এই বিকরণ প্রত্যয়ের বিকরণ প্রত্যয় কি সব হুম পলাশ ভাই যে যে কোনো প্রশ্ন হবে তুমি বলবে হ্যাঁ এখানে এখানে সব সব বিকরণ প্রত্যয় নাম নাম হচ্ছে সপ কিন্তু এখানে কি হয় আমরা দেখছি যে পুরো বিকরণ প্রত্যয় থাকে না পুরো বিকরণ প্রত্যয় থাকে না স আর প সকা সকার হাপকার দুটোর লোপ হয় রয়বে কি শুধু আ আর এর কারণ কেমন করে হয় এই সমস্ত কিছু আগে আমরা বলবো কিন্তু এখানে কি বলতে চাই শুধু এই যে যাদের ইট সংজ্ঞা সংজ্ঞাটা কি ইট ইট ইট যাদের ইট সংজ্ঞা হয় তাদের লোপ হয় হম যেমন তুমি বলেছ লুসাক্ষতা দিতে সেটা ইত সংজ্ঞা বিধায়ক সূত্র তো লসক্ষতা দিতে লসক্ষতা দিতে আর হলন তত্র হলন্ত্যম পকার হবে হলন্ত্যম ইতি সূত্র দ্বারা লসক্ষতা দিতে ইতি সকার হ্যাঁ ঠিক আছে তাহলে রয়বে কি আ শুধু আ রয়বে হুম হ্যাঁ অনুবন্ধ লোকে থাকবে হ্যাঁ তো তাহলে যাদের যাদের ইৎসঙ্গা তাদের অন্য নামকরণ নামকরণ হচ্ছে অনুবন্ধ অনুবন্ধ ইৎসঙ্গা অথবা অনুবন্ধ তাই যাদের ইৎসঙ্গা তারা অনুবন্ধ আমরা বলি তাই অনুবন্ধ লোপ লোপের পরে অ এটি ভাগটা রইবে হ্যাঁ সব আ ঠিক আছে इति भुवादिगणे হ্যাঁ তারি তাহলে শীষ মোহাম্মদ ভাই তুমি বলো আগে উদাহরণগুলো খাদ আছে তো হ্যাঁ খাদ খাদ খাদতি পট পচতি চিড় চিড়তি বট বটতি সুচ সুচতি বৃত্ত বর্ততে জি শ্রু হি হরতি তাহলে ধাতু দেখে আমরা কি এই তিনটি ভাগ কি হয় যেমন খাদ কি কি আছে খাদ আছে স্যার হ্যাঁ এই খাদাটি পদ এর তিনটে ভাগ বলো খাদতি কোনটা স্যার খাদতি খাদন্ত এটা বলছেন তো না না না না না না আমি বলছি খাদতি খাদাতি পদ এর এর এর মধ্যে তিনটি ভাগ রয়েছে হ্যাঁ হ্যাঁ তো প্রত্যেক বাঘের নাম একবার বলো বুঝতে পারছি না কি বলতে চাইছেন মানে খাদ অতি খাদ মানে কি হ্যাঁ, ধাতু তো হ্যাঁ খাদ ধাতু অ হচ্ছে শব্দীকরণ আর তি হচ্ছে তিঙ্গন্ত প্রকরণ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাদ ধাতু অবিকরণ প্রত্যয় আর টি এটি তিন হ্যাঁ। প্রত্যয় ঠিক আছে হ্যাঁ স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ। যেমন পটটি পট টি হ্যাঁ। টি হ্যাঁ বলো পট হচ্ছে ধাতু অ হচ্ছে শব্দীকরণ আর টি হচ্ছে তিমান্ত প্রত্যয় ক্রীড হচ্ছে ধাতু অ হচ্ছে শব্দীকরণ আর টি হচ্ছে তিমান্ত প্রত্যয় বধ হচ্ছে ধাতু অ হলো শব্দীকরণ তি হচ্ছে তিঙান্ত সুচ হলো ধাতু আর ওয়া হলো বিকরণ সব বিকরণ আর তি হচ্ছে তিন প্রত্যয় হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে কিন্তু এখন এখানে কি হয়ে গেছে সুচ ধাতু কিন্তু রূপ হচ্ছে কি শৌচতি হ্যাঁ শৌচতি হ্যাঁ, তো কেন হ্যাঁ তো কেন কেন এরকম এই গুণ যেটা তুমি বলছো গুণ যেটা তুমি হ্যাঁ। বলছো এটা মানে কি গুণ গুণ সন্ধি কি বলছেন স্যার এই যে তুমি বলেছো গুণ গুণ হ্যাঁ। শব্দ ব্যবহার করেছো তো হ্যাঁ, হ্যাঁ তো কেন আমি জানতে চাইছি কেন কেন কেন বলেছ গুণ সেটা ঠিক ঠিকই বলেছ কিন্তু আমি আমি জানতে চাইছি যে কোথা পর্যন্ত তুমি জানো যে কেন গুণ শব্দ ব্যবহার হচ্ছে গুণ এই গুণটা মানে কি মানে কি রকমের গুণ এটা সন্ধি না কি গোষ্ঠ ভাই যে যে কেউ বলতে পারি দীপায়নী বন আশিস ভাই হ্যাঁ বলছি অদেন গুণ অদেঙ্গুণ মানে সন্ধি তো হ্যাঁ হ্যাঁ প্রীতিবন বলো বলো বলো এই গুণটা মানে কি এখানে বলো তো ওখানে আপনার uh, অবিকরণ প্রত্যয়ের প্রভাবের জন্য সূচির ওকার আদগুণহ সূত্রের দ্বারা আদের গুণহ সূত্রের সহায়তায় ওকারে পরিণত হয়েছে না না সেরকম নেই বিপ্রীতি প্রতিবন সেরকম নেই হ্যাঁ স্যার অর্ধেক স্যার অর্ধেক গুণ মানে হচ্ছে যেখানে রি আর রি আছে সেখানে অর হয় আর যেখানে হস্য দীর্ঘ আছে সেখানে এ হয় আর হস্য দীর্ঘ হয় ওখানে ও হয় তাকে গুণ বলে এখানে এখানে কিন্তু গুণ বিধায়ক এটা এটা কিন্তু এটা কিন্তু সন্ধি নয় বুঝেছ হ্যাঁ। না সন্ধি নয় সংজ্ঞা স্যার এখানে তো আপনার ইয়ে বিতরণের প্রত্যয় প্রভাবে গুণ হয়েছে হ্যাঁ আমি আমি বলছি যে এটা সন্ধি নয় তাহলে আছে কি এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সন্ধি না হলে আছে কি মানে এখানে কি করা আছে তাই বলছেন তো এটা হ্যাঁ এখানে এখানে আহ ডেঙ্গুনহ ডেঙ্গুনহ ডেঙ্গুনহ তুমি যেটা বলছো মানে সেটা সেটা ভুল হ্যাঁ। নয় ডেঙ্গুনহ মানে শুধু নামকরণ শুধু শুধু নামকরণ হয়ে গেছে কিন্তু আমি ডেঙ্গু না সেটা পর্যাপ্ত নয় কিন্তু মানে হ্যাঁ। কেমন করে এই গুণ এসে গেছে Eh, হ্যাঁ। স্যার এটা বিকরণ প্রভাবে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা সেটা ঠিক তুমি ঠিক বলছো প্রভাবে হচ্ছে কিরকম কাজ কিরকম কাজ হ্যাঁ মানে এক কাজ মানে সন্ধি এটা আমরা কি বলবো এটা সন্ধি মানে সন্ধি কার্যম যেটা সংস্কৃতে আমরা বলি হ্যাঁ, সন্ধি কার্যম এটা সন্ধি কার্যম কি না তো সব বিকরণ হচ্ছে হ্যাঁ। আর না গুণের সহায়তা সেরকম নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি কি বলতে চাইছিলাম মানে স্যার আপনার ওই সার্বধাতু কার্যধাতু করা হচ্ছে হ্যাঁ, তুমি তুমি তুমি বলছো আট গুণা হ্যাঁ, তো আট গুণা মানে সন্ধি সন্ধি হ্যাঁ, কার্য হোক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখানে পলাশ ভাই দেখো পলাশ ভাই আছো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পলাশ ভাই তোমার জন্য আমি বলছি এখানে হ্যাঁ হ্যাঁ। দু রকমের কাজটা হয় দু রকমের কাজটা হয় একটা হচ্ছে একটা হচ্ছে वर्णनमित्तिकं कार्यं বর্ণনিমিত্তিকম নাম যেখানে যেখানে বর্ণ নিমিত্ত নিমিত্ত মানে কারণ যেখানে হ্যাঁ। বর্ণ নিমিত্ত হয় ওখানে সন্ধি আমরা বলি সন্ধি আর যেখানে প্রত্যয় প্রত্যয় নিমিত হয় ওখানে আমরা কি বলে অঙ্গ কার্যম দু রকমের কাজ হয় সন্ধি কার্যম অঙ্গ কার্যম এখানে কিন্তু সন্ধি কার্য হচ্ছে না এখানে সন্ধি এখানে সন্ধি সন্ধি কার্যম হচ্ছে না কি হচ্ছে অঙ্গ কার্যম মানে এখানে বিকরণ প্রত্যয় সপ আমরা বলেছি যে যে কোনো কারণে সকার প্রকার থাকে না ওদের ইৎসঙ্গা আলোপ হয় পরে আমরা বলবো আহ তোমার জন্য বলছি যে কেমন করে এই সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু রয়বে কি শুধু অ তাহলে এখানে কি আছে সুচ অ তি সুচ আ তি আর এখানে প্রীতিবন যেমন বলেছে প্রীতিবন বলেছে যে সুচাতি এখানে মাঝখানে কি আছে আ এর নামটা কি বিকরণ প্রত্যয় তো বিকরণ প্রত্যয়ের বিকরণ প্রত্যয়ের প্রভাবে যখন যে কোনো কাজ হয় এখানে কি কাজ হয়ে গেছে উ ছিল সূচ দাত সূচ দাতুর মধ্যে উকার আছে তো ওখান থেকে কিন্তু হ্যাঁ। ওকার এসে গেছে সোচাতি হয়ে গেছে ধাতু ছিল কি সুচ আর তেঙ্গান তেঙ্গান্ত পদ হচ্ছে সোচাতি তো উকার ছিল এখন এখন ওকার এসে গেছে সেটা কিন্তু সন্ধি কাজ নয় সন্ধি এটা আমরা বলতে পারি না এই উকার এর জায়গায় ওকার এসে গেছে কেন এই মাঝখানে যেটা সাপ আছে যেটা প্রত্যয় যদিও যদিও যদিও অ শুধু অ রয়েবে কিন্তু সবাইকে বুঝতে হবে যে এই যে মাঝখানে যেটা অ সেটা অক্ষর অর্থাৎ বর্ণ রূপে বর্ণ রূপে এর কাজ হয়নি প্রত্যয় রূপে এটা অ কিন্তু শুধু বর্ণ নয় নয় এটা কিন্তু প্রত্যয় হ্যাঁ তো এই যে সূত্র আমরা পরে বলবো সাবধাতু গাঢ়ধাতুকীয় এটা সন্ধি কার্যম নয় কিন্তু অঙ্গ কার্যম কেননা এখানে এই যে কাজটা হয়ে গেছে এটা অ বর্ণরূপে বর্ণরূপে বর্ণ বলে এই অবর্ণ বলে কাজ হয়নি কিন্তু প্রত্যয় বলে কাজ হয়েছে যে কাজটা হচ্ছে প্রত্যয় বলে সেটা অঙ্গ কার্যম আর যে কাজ হচ্ছে বর্ণ বলে সেটা সন্ধি কার্যম কার্য মানে কি এখানে কাজ কাজ যেটা আমরা বলি কাজ আমরা যেটা বলি দীপায় নিবন বলো আমরা যখন কাজ এখানে কাজ কাজ ব্যাকরণ বিষয়ে কাজটা মানে কি ব্যাকরণ বিষয়ে কাজ হ্যাঁ? কাজ আমি আমরা বারবার কার্যম কার্যম কাজ তো এর মানেটা কি এখানে বিশিষ্ট অর্থ আছে কাজ কে বলবে তাই বলছি যে কাজ মানে বলতে চাইছি এই যে আপনার ধরুন ওই বিকরণ অঙ্গ অঙ্গ কারিয়মের ফলে যেমন অবিকরণ প্রত্যয়ের প্রভাবে কার্যধাতু করার সূত্রের দ্বারায় সুয়ের উয়ের জায়গায় যে ও হলো মানে এখানে আপনার মানে অবিকরণ প্রত্যয়ের প্রভাবে এখানে গুণ কার্য সম্পন্ন হলো তো কাজ বলতে গুণ কার্য সম্পন্ন সেটাকে বোঝাচ্ছি কি মানে আমি হ্যাঁ, জানি হ্যাঁ। না কিন্তু আমি এমনি বললাম আর কি হ্যাঁ ভালো করে বলেছো ভালোভাবে বলেছো এই যে কাজটা এখানে গুণ গুণ কার্যম গুণ কাজ হয়ে গেছে কিন্তু বেশ সাধারণ রূপে বলি সাধারণ রূপে বলি কিন্তু এখানে গুণ হয়ে গেছে কিন্তু যে কোনো যে কোনো জায়গায় ব্যাকরণ যে কোনো জায়গায় যেখানে আমরা কাজ বলি কাজ কাজ মানে রূপ পরিবর্তন এখানে গুণ হয়ে গেছে আচ্ছা। অন্য জায়গায় লোপ হতে পারে লোপ হতে পারে অথবা যে কোনো বড় বিকৃতি যেখানে বিকৃতি পরিবর্তন হয় সেখানে কাজ হ্যাঁ যেমন আগাম আগাম হতে পারে অথবা লোপ হতে পারে অথবা আদেশ হতে পারে হ্যাঁ স্যার ওইটাকে কি বললেন রূপ পরিবর্তন रूप परिवर्तन রূপ পরিবর্তন এর যখন আমরা বলি কাজ তো যে কোনো রূপ পরিবর্তন হয়ে গেছে এখানে গুণ এখানে গুণ তো সে তো এখানে এখানে কিন্তু এই যে সুচ বলো তার মানে এখানে তাহলে আগে তাই তো শুনতে পারিনি আবার বলো বলছি স্যার এখানে মানে কাজ বলতে আগম আদেশ এবং লোক যেটাকে বলে সেটা বোঝাবে তাই তো হ্যাঁ, হ্যাঁ এখানে আদেশ এখানে হ্যাঁ। এখানে ও জায়গায় ও সেটা আদেশ না লোভ না আগম এখানে আদেশ কিন্তু আগম আদেশ এই তিনটে একসঙ্গে আমরা বলি এই কাজ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে সুচ সৌচতি তো সুচ থেকে সৌচতি হয়ে গেছে সেটা কিন্তু সন্ধি নয় সন্ধি নয় কেননা এখানে এই যে মাঝখানে যেটা অ আছে এই প্রভাবে এটা অ বর্ণ বলে নিমিত হয়ে গেছে সেটা নয় কিন্তু বর্ণ বলে এটা প্রত্যয় বলে সব সব প্রত্যয় বলে এখানে অ কিন্তু সব প্রত্যয়ের প্রতিনিধি আমরা বলতে পারি সব এই যে অ শুধু অ নয় সেটা সবাইকে বুঝতে হবে যে অ শুধু অ নয় অবর্ণটা নয় এ অটা এ আকার এটা সব প্রত্যয়ের প্রত্যয়ের প্রতিনিধি তাই তো আর প্রতিনিধি প্রত্যয় রূপে নিমিত হয়ে গেছে সেজন্যই সূচ জায়গায় সরস্বতী হয়ে গেছে তো মোট এখানে কি বলতে পারি যে ভুয়াদিগণে ভুয়াদিগণে সুযোগ পেলে গুণ হয় আর গুণ গুণটা মানে কি আমরা যখন গুণ বলি তখন গোষ্ঠগোপাল ভাই বলো গুণ যখন বলি তখন কি রকম পরিবর্তন হয়ে গেছে তিনটে হয় স্যার মানে স্যার সূত্রটা বলছেন স্যার না না সূত্র বলতে হবে না শুধু শুধু গুণ যখন বলতেও পারো ইচ্ছা হলে কিন্তু আমি শুধু সাধারণ রূপে আমি বলতে চাই যে গুণ যখন হয় এখানে কি রকম কাজ হয়ে গেছে উকার জায়গায় ও হ্যাঁ স্যার আর আর দুটো আছে হ্যাঁ স্যার উয়ের জায়গায় ও হবে এবং আরেকটা হবে ইয়ের জায়গায় স্যার এক রকমের হচ্ছে উ জায়গায় ও আর দুটো আই হ্যাঁ দুটো আর আছে হ্যাঁ প্রীতি প্রীতি প্রীতিবন বলো হ্যাঁ জায়গায় অর আসছে হ্যাঁ আর আর ইয়ের জায়গায় অয় আসছে না না আবার তৃতীয় কি ইয়ের জায়গায় অয় আসছে না বুঝতে পারছি না এটা মানে এখানে কি হয় ঠিক আছে উ জায়গায় ও আর তারপরে রি রি হলে রি হলে আর হ্যাঁ আর ইয়ে হ্যাঁ, ভাই বলেছি হ্রস্ব হ্যাঁ, ইকার অথবা দীর্ঘ ইকার শুধু ইয়ে- হ্রস্ব ইকার নয় হ্রস্ব অথবা দীর্ঘ ইকার জায়গায় এই কাজ হ্যাঁ, থাকলে সেটাও গুণ তো গুণ গুণের কাজ তিনটে জায়গায় হয় ও জায়গায় ও ই জায়গায় এ আর শেষে রি জায়গায় আ শেষে যেখানে আ আসছে তখন এরপর কিন্তু সব সব জায়গায় উড়ানরা পারা সূত্রে রেফ আসবে পরে তো তো তো মোট মোট কি হবে রি স্থানে আর আর এরকম বলতে পারি উ জায়গায় ও ই জায়গায় এ রি জায়গায় আর এরকম হয় তো সেই জন্য সোচ সোচাতি হ্যাঁ প্লাস ভাই এখানে এখানে কি বলো বলো পলাশ ভাই আছি তো হ্যাঁ, হ্যাঁ তারপরে ক্রিয়াপদ কি তারপরে তিঙ্গান্ত পদ কি কি দেওয়া আছে এখানে কি লেখা আছে হ্যাঁ, ক্রিয়াপদম তো কিন্তু এখানে পলাশ ভাই দেখো এখানে ভৃত ধাতু আছে কিন্তু ভর্তাতে হয়ে গেছে হ্যাঁ তো তুমি বলো পলাশ ভাই তুমি বলো এখানে কি হয়ে গেছে পলাশ ভাই হ্যাঁ স্যার পারবো না স্যার এখানে হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ ভালোভাবে হ্যাঁ, ভাই ভাই বলেছে পলাশ ভাই তুমি দেখো এখানে যেই রকম যেই রকম সুচ ধাতু ছিল কিন্তু সব মানে মাঝখানে যেটা সোচাতি সোচাতি এখানে সোচ আতি ধাতু হচ্ছে সুচ আর মাঝখানে অ আছে সুচ আতি সুচ আতি এখানে কিন্তু মাঝখানে যেটা আ মূলে যেটা সব ছিল এর প্রভাবে ধাতু মাঝখানে যেটা উ ছিল সেটা ও এর জায়গায় ও এসে গেছে আর সেটা গুণ কার্যম গুণ কাজ আমরা বলেছি সোচতি সেই রকম আগে ধাতু যখন বৃত হয় আমরা বলেছি এখনই এখনই আমরা বলেছি না যে তিন তিন রকমের গুণ হয় উ জায়গায় ও ই জায়গায় এ আর রি জায়গায় আর তো পলাশ ভাই এখন সে আধারে তুমি বলো কি হয়ে গেছে এখানে বৃদ্ধ ধাতু ভার্তাতে রূপ তাহলে কি রকম কাজ হয়েছে ইয়ে তিনটে এই ভৃত ধাতুতে তিনটে বর্ণগুলো আছে তো প্রথম বর্ণটা কি প্রথম বর্ণ ব হ্যাঁ তারপরে কি ব ব হ্যাঁ কি আছে রি রি হ্যাঁ আর তারপরে শেষে হ্যাঁ। ত ত তো বরিতা পলাশ হ্যাঁ। তুমি বলো যে এই যে মাঝখানে রি যেটা আছে এখানে ক্রিয়াপদ তিঙ্গান্ত পদ বর্ততে এখনো আছে রি হুম পলাশ ভাই তুমি বলো এখানে এখন আছে রি গততে রি বর্ণটা আছে কি হ্যাঁ স্যার আছে আছে কোথায় হ্যাঁ কোথায় আছে রি অর অর এখানে এখানে বর্ণগুলো কি প্রথম বর্ততে এখানে বর্ণগুলো তুমি বলো প্রথম বর্ণটা কি তারপরে না না না না না না না না হ্যাঁ না এটা এটা বুঝতে হবে দীপায়নী বন আছে আচ্ছা তো হ্যাঁ এখানে তুমি বলো রুদ ধাতু এখানে ক্রিয়াপদ ভর্ততে ভর্ততে বর্ণগুলো কি কি আছে বলো একবার না না সেটা ধাতু ধাতু পরিত ধাতু মাঝি বরিত কিন্তু এখানে ক্রিয়াপদ সেরকম বলতে হবে না শেষ মোহাম্মদ ভাই বলো শেষ মোহাম্মদ ভাই বলো এখানে কি আছে না কিন্তু আর একটা তুমি ছেড়ে দিয়েছো একটা একটা আছে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রথম বর্ণটা কি প্রথম বর্ণটা হচ্ছে ব দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয় তারপর র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ সবাই হ্যাঁ। সবাইকে বুঝতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বর্ণগুলো আছে এক দুই তিন চার হ্যাঁ। পাঁচ ছয় সাত সাত সাত সাত বর্ণগুলো আছে হ্যাঁ। সেটা বুঝতে হবে ভালো ভালোভাবে বুঝতে হবে পলাশ ভাই দেখো আমি বলছি আমি বলছি আমি বলছি ব তারপরে অ তারপরে রে তারপরে ত তারপরে অ তারপরে তে ত ত তারপরে এ হ্যাঁ। হুম ব অ রে ত আ তে ত এ এতে সাত সাতটি আছে বলছি ব অ রি হবে রি না রি তো রি ডি বলেছ তো ভুল হয়ে যাবে দেখো দেখো পলাশ ভাই তুমিও তুমিও দেখো এখানে হৃত ধাতু তে এটা রি সেটা কিন্তু স্বর ব্যঞ্জন নয় এই বর্ততে এখানে যেটা রেফ আছে সেটা কিন্তু স্বর নয় সেটা ব্যঞ্জন হয়ে গেছে হ্যাঁ। পার্থক্য বুঝছো এখানে বৃত ধাতু যেটা রি সেটা কিন্তু স্বর সেটা ব্যঞ্জন নয় আর এখানে বর্ততে যেটা এখানে আছে આ তো ব্যঞ্জন হল বর্ণ હલવર્ણો নয় তো এই জন্যে কি বলতে হবে এখানে কিন্তু বিকৃতি হয়ে গেছে বর্ণ পরিবর্তন বৃদ্ধ ধাতুতে আচ্ছা। স্বর ছিল স্বর ছিল রিকার এখানে রি জায়গায় প্লাস বাই তুমি বলো এখন রি জায়গায় কি এসে গেছে আর জায়গায় স্থানে হ্যাঁ হ্যাঁ উড়ান সেটা হয়ে গেছে কিন্তু মোট যদি বলতে হবে কি এমনি এমনি সাধারণ রূপে আমরা বলতে পারি যে বৃত ধাতু মাঝখানে যেটা রিকার স্বর্ণ বর্ণ ছিল স্বর্ণবর্ণ ছিল এখানে জায়গায় কি এসে গেছে বর্ততে এখানে ব এখানে প্রথম বর্ণ পর যে বর্ণটা সেটা অ বৃত্ত ধাতু ছিল না এখানে তো অবর্ণ হ্যাঁ। এসে গেছে আর তারপরে রেফ ও এসে গেছে দুটো বর্ণ আসলে সেটা আলাদা কাজ কিন্তু এমনি দেখবার জন্য আমরা বলতে পারি যে এটা রিকার ছিল জায়গায় আমরা দেখছি যে দুটো বর্ণ এসে গেছে অ রেফ অর হ্যাঁ। হ্যাঁ, এখানে রি রি ছিল এখানে কিন্তু অর এসে গেছে তো কার্বনিক সার বলছি যে ওটা বর্তপেতে ব অ র ত অ ত এ হ্যাঁ ঠিক বলেছ ঠিকই বলেছ আচ্ছা। ব হ্যাঁ হ্যাঁ ঠিক সেটাই সেটাই হুম ভালোভাবে বলেছো ভালো করে বলেছো হ্যাঁ তাহলে বৃত ভর্ততে যে রকম সুচ সোচতি সেই রকম বৃত ভর্ততে উভয়াত্রা দুটো জায়গায় কিন্তু গুণ কাজ হয়ে গেছে আর দুটো জায়গায় নিমিত্ত কি এই যে মাঝখানে এই যে অ আছে যে সব প্রতিনিধি এটাই নিমিত্ত কারণ হ্যাঁ তাই তো এটা সন্ধি নয় এটা অঙ্গ কার্য অঙ্গ অঙ্গকারী মানে কি এটা অনেক নূতন পলাশ ভাই এটা শুধু নূতন আমাদের পারিভাষিক আহা সংস্কৃত ভাষায় আমরা কি বলে আহা যে যে কোনো বিষয়টা হয় ফিজিক্স ফিজিক্স হোক ব্যাকরণ হোক যে কোনো যে কোনো কাজ হয় শুরুতে আমরা নূতন নূতন শব্দগুলো আমরাকে বুঝতে হবে যে এই বিষয়ে এই বিষয়ে সমস্ত যে নূতন শব্দ এই শব্দের কি অর্থ যেমন যেমন ব্যাকরণ প্রসঙ্গে সম্বন্ধে কাজ মানে কি কাজটা সেটা আমরা বলেছি আর গুণ মানে কি সেটা আমরা বলেছি আমরা বুঝিয়েছি আর সন্ধি কার্যম মানে যেখানে বর্ণ পরিবর্তন হয় আর নিমিত্ত হচ্ছে বর্ণ নিমিত্ত হচ্ছে সেটা সন্ধি সন্ধিকাজ আর যেখানে যেখানে অঙ্গ কার্যম ওখানে নিমিত্ত হচ্ছে কিন্তু প্রত্যয় আর সবাই জন্য আমি বলছি যে অঙ্গ মানে কি অঙ্গ যেখানে এক প্রত্যয় হয় সংস্কৃত ভাষাতে যেখানে যেখানে প্রত্যয় হয় কোথাও এই প্রত্যয়ের কিন্তু আগে যত সমস্ত কিছু আছে এর নামকরণ কিন্তু হচ্ছে অঙ্গ তো যেমন খাদাতি খাদাতি প্রথম যেটা আছে এখানে খাদাতি খাদাতি এখানে তিনটে ভাগ আছে তো খাদ আতি তাহলে আশিস ভাই তুমি বলো যে প্রত্যয় কোথায় কোথায় আছে আর অঙ্গ কোথায় কোথায় আছে তুমি আছো আশিস ভাই নেই হ্যাঁ তাহলে শীষ মোহাম্মদ ভাই তুমি বলো হ্যাঁ, হ্যাঁ আমি আমি হ্যাঁ বলো বলো তার হাড্ডা কি অঙ্গ আর ওটা হচ্ছে প্রত্যয় আর তিটা হচ্ছে ওটা হচ্ছে শব্দীকরণ আর তিটা হচ্ছে তিন প্রত্যয় সেটা বলছি না আবার বলো আমি বুঝতে পারি আবার বলো মানে খাদটাকে আমি অঙ্গ বলছি হ্যাঁ অঙ্গ অঙ্গটা কি খাদ খাদ হ্যাঁ আর প্রত্যয় কি প্রত্যয় হচ্ছে সবটা হচ্ছে সব আর সবটা হচ্ছে বিকরণ আর ওটা হচ্ছে আপনার প্রত্যয় হ্যাঁ, খাদতি খাদতি রূপে কত প্রত্যয় হয় আছে কত তিন প্রত্যয় আর ওটা হচ্ছে বিতরণ প্রত্যয় দুটো প্রত্যয় হ্যাঁ দুটো প্রত্যয় তো অ যদি আমরা নিই যদি আমরা নি অপ্রত্যয় তাহলে অঙ্গটা কি অঙ্গটা সব হচ্ছে অঙ্গ অনুবন্ধ লোপে না অঙ্গ বলা যাবে না হ্যাঁ কি বলতে হবে যে আমি আবার বলছি যে সংস্কৃত ভাষাতে যেখানে যেখানে প্রত্যয় হয় এই প্রত্যয়ের আগে আগে যত সমস্ত কিছু আছে এর নামকরণ কিন্তু হচ্ছে অঙ্গ অঙ্গ মানে স্যার হ্যাঁ। অঙ্গ বলতে হবে স্যার সেই সূত্রে স্যার অঙ্কটা আরেকবার বলুন কে তুমি কে হ্যাঁ, হ্যাঁ, বন তুমি বলো অঙ্ক সংখ্যাটা মানে অঙ্কটার অর্থ কি মানে এটা কি অঙ্গটা এটা জানতে চাইছি হ্যালো স্যার হ্যালো হ্যাঁ বলো স্যার আমি আশিস আশিস ভাই বলো হ্যাঁ স্যার মানে অঙ্গটা যেটা বললো সেটাই একটু বলুন অঙ্গটা হচ্ছে অঙ্গ হ্যালো হ্যাঁ আমি শুনছি বলো যেমন যেমন আমি আশিস ভাই আমি বলছি যদি আমি যদি আমরা অপ্রত্যয় মানে সব মূলে যেটা সব ছিল এখন অ হয়ে গেছে অপ্রত্যয় তো অ নাম শপটি নিয়ে তাহলে অঙ্গটা কি আশিস ভাই বলো ক্রিয়াপদ হচ্ছে ধাতু হচ্ছে খাদ খাদ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে আচ্ছা। তাহলে মানে খাদতি রূপ হলে সপিতি অবিকরণ প্রত্যয় নিয়ে তাহলে আবার বলো ভালো সেটাই ভালো মানে অঙ্গ অঙ্গটা কি হ্যাঁ, আপনি বললেন যে যেখানে যেখানে প্রত্যয় হয় তার আগেটা হচ্ছে অঙ্গ তাই তো হ্যাঁ হ্যাঁ সে অনুযায়ী কি হবে হ্যাঁ, অঙ্গ আর টি টি বিকরণ প্রত্যয় নিয়ে তাহলে না না আমি বলছি একবার আমি বলছি দেখো খালতি রূপ আছে এখানে দুটো প্রত্যয় আছে আর একটা ধাতু এখানে খাদ অতি তাহলে কি বলতে হবে যে অ মাঝখানে যেটা অ প্রত্যয় সেটা প্রত্যয় আমরা যদি নিই তাহলে অঙ্গটা কি হবে এর আগে যত আছে মানে খাদ খাদ ধাতু অঙ্গ হবে খাদ এখানে শুধু ধাতু নয় কিন্তু অঙ্গ ও মানে ধাতু কি ধাতু মানে এক সংজ্ঞা নাম ধাতু মানে এক এক নাম তো যেমন আমার নাম স্বরূপ তুমি আশিস ভাই তোমার নাম আশিস আশিস তো সে আসি তো সেজন্য এখানে খাদ নাম হচ্ছে ধাতু কিন্তু দুটো নাম আছে আসলে শুধু ধাতু নয় অঙ্গ অঙ্গ হুম আর এখানে যদি আমরা টি প্রত্যয় নিই টি প্রত্যয় যদি যদি আমরা নিই তাহলে কি বলতে হবে যে এর আগে যত যত সমস্ত কিছু মানে এখানে শুধু কাদ নয় শুধু অ নয় একসঙ্গে যেটা খাদ তাহলে টি প্রত্যয় টি এটি তিন প্রত্যয় নিয়ে কি হবে খাদ এটি অঙ্গ আর সব নিয়ে অঙ্গ কি হবে খাদ খাদ নয় খাদ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো মানে মানে হ্যাঁ, হ্যাঁ আমি আমি বলছি এই যে তিনটি ভাগ আছে তো খাদ অতি যেমন পট অতি ক্রিড অতি বদ অতি সেরকম খাদ অতি তাই তো এখন হ্যাঁ। তিনটি ভাগ আছে খাদ অতি তো মাঝখানে এই যে অ আছে মানে মূলে যেটা সব সব ছিল এখন অ হয়ে গেছে হ্যাঁ। সকার প্রকারীয় হলো হ্যাঁ। অ রয়ে গেল তাহলে অ যেটা রয়ে গেল এর আগে কি আছে খাদ মানে ক্রম ক্রমে আছে তো হ্যাঁ। খাদ অ তি আগে মানে খাদ মাঝখানে অ পরে আছে তি তাহলে মাঝখানে যেটা অ আছে এর আগে যত সমস্ত কিছু আছে সেটা কি শুধু কাদ ধাতু এর চারা আর কিছু নেই হ্যাঁ। আর অঙ্গ অঙ্গ শব্দটা মানে কি প্রতি এর আগে যত সমস্ত কিছু আছে মিলে এর নামটা কিন্তু হচ্ছে অঙ্গ হ্যাঁ তাহলে এখানে অ এর আগে কি আছে শুধু শুধু খাদ দাতু তাছাড়া কিছু নেই সেজন্য খাদ শুধু দাতু নয় শুধু দাতু নয় সব জায়গায় খাদ নাম নামের দাতুই কিন্তু এখানে শুধু দাতু নয় এখানে অঙ্গ ও হয়ে গেছে কারণটা কি কারণ এরপর এক প্রত্যয় আছে অপ্রত্যয় সব তো অ আছে এর আগে খাদ তাই খাদ অঙ্গ অ প্রত্যয় এখন আবার যদি আমরা তিন প্রত্যয় নিই খাদতি যেটা টি হ্যাঁ। এর আগে কিন্তু কি আছে খাদ শুধু নয় অ শুধু নয় মিলে খাদ হ্যাঁ। তো শেষে টি আছে এর আগে কি আছে খাদ তো যদি আমরা মাঝখানে সব এটি অবিকরণ প্রত্যয় নিই অঙ্গ কি হবে খাদ যদি টি প্রত্যয় নি কিন্তু অঙ্গ তখন হবে কি খাদ প্লাস অ খাদ বুঝেছ হ্যাঁ স্পষ্ট হয়েছে বলো যদি টিটা যদি নিই তাহলে খাদ প্লাস অ খাদ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক হ্যাঁ ঠিকই তো তাহলে আবার আমরা সুচ ধাতু নিই সুচ তো শৌচাতি তো এখানে এখানে যদি আমরা অবিকরণ পথে নিই তাহলে অঙ্গ কি হবে সুচ দাতু দাতু সুচ সুচ সুচ এখন হ্যাঁ। শুধু দাতু নয় কিন্তু অঙ্গ হয়ে গেছে সুচ অতি সুচ আতি তাহলে ধাতু এখন অঙ্গ হয়ে গেছে যদি আমরা অপ্রত্যয় নি তাহলে সুচ সুচ ধাতু অঙ্গ ও হয়ে গেছে হ্যাঁ বন তুমি বলো যদি আমরা তিন তি প্রত্যয় নিই তাহলে কি হবে হ্যাঁ। অঙ্গ কি হ্যাঁ, বলো যদি তি দিই তারপরে হবে সূচক সূচ আর অ সূচক হ্যাঁ কিন্তু এখন এখন এখন সুচ থাকবে না সেরকম আচ্ছা। হ্যাঁ মানে মোট মোট যদি আমরা বলবো তাহলে কি বলতে হবে আশিস ভাই বলো হ্যাঁ মানে তিন টি টি টি টি নি যদি নেব টি তিন প্রত্যয় নি টি টি প্রত্যয় নি তো এর অঙ্গটা কি কিং যদি নেওয়া হয় হ্যাঁ, তো মোট মোট অঙ্গটা কি প্রথম কাটে হবে সুচ এটাই অঙ্গ স্যার গুণ করে নিলে সোচ হয়ে যাবে হ্যাঁ। গুণ গুণ করে নিয়ে যদি বল দিই তাহলে সোচ হয়ে যাবে তাহলে চ হয়ে গিয়ে না কিন্তু সেটা ঠিকই তুমি ঠিকই বলেছো ঠিকই বলেছো কিন্তু উচ্চারণটা আবার বলো এই অঙ্গটা কি হ্যাঁ এটা শেষে বর্ণ আছে তো যদি নি তাহলে অঙ্গ হবে শৌচা গুণ গুণ হয়ে গেছে তখন পর্যন্ত হ্যাঁ। হুম শৌচা হুম তাহলে অঙ্গ যদি আমি মাঝখানে অ নি তাহলে অঙ্গ হচ্ছে সুচ আর টি প্রত্যয় নিয়ে অঙ্গ হবে শোচা ঠিক আছে হ্যাঁ, তাই পলাশ ভাই তুমি বলো বৃত হ্যাঁ ঠিক আছে পলাশ ভাই তুমি বলো বৃত ভর্ততে বর্ততে দুটো প্রত্যয় আছে প্রত্যেক প্রত্যয়ের অঙ্গটা কি বলো অঙ্গটা যদি টি প্রত্যয় নেই তাহলে বর্ত তে তে হ্যাঁ তে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর মাঝখানে যেটা প্রত্যয় মাঝখানে নিলে ব্রিথ ব্রিথ হবে স্যার মাঝখানে স্থিত যেটা যে প্রত্যয় নামটা কি হ্যাঁ সব সব প্রত্যয় নিয়ে তত্র এখানে অঙ্গ কি হবে ব্রিথ হয় ব্রিথ ব্রিথ হ্যাঁ ঠিক বলেছো ঠিক ঠিক ঠিক বাহ খুবই ভালো তাহলে সব প্রত্যয় নিয়ে অঙ্গ হবে বৃত আর তে প্রত্যয় নিয়ে অঙ্গ হবে বর্ত ঠিক আছে তো তাহলে গোষ্ঠ গোপাল ভাই আছো হ্যাঁ তাহলে প্রীতিবন বলো প্রীতিবন বলো পরের উদাহরণ পরের উদাহরণ হ্যাঁ স্যার কোনটা জি জি হ্যাঁ। যদি মানে, তাহলে হচ্ছে আপনার হচ্ছে অঙ্গ আর যদি সীমান্ত প্রকরণ মানে টিপ যদি নিই তাহলে জয়টা হচ্ছে অঙ্গ অঙ্গ আবার বলো যদি সব বিকরণের অনি তাহলে জিটা হচ্ছে অঙ্গ যদি বিকরণ বিকরণ প্রত্যয় নিই তাহলে জিটা হচ্ছে অঙ্গ আর যদি তিঙ্গন্ত প্রকরণ মানে তিঙ্গন্ত প্রত্যয় যদি নিই তিন তিন যদি নিই তাহলে আপনার জয়টা হচ্ছে অঙ্গ কিন্তু উচ্চারণ উচ্চারণটা ঠিক হচ্ছে না সেই জন্য আবার আমি বলেছি টি টি হ্যাঁ হ্যাঁ জয় মানে জয় হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটা মানে জয় জয় যদি বলবে তাহলে ভুল ভুল হবে জয় জয় ঠিক নয় হ্যাঁ, জয় হ্যাঁ, সেটা ঠিক ঠিক ঠাক ঠিক থাকতে হবে না হ্যাঁ জয়া জয়া তো বলতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মানে ক্রমে আমরা দেখব ক্রমে আমরা দেখব এই তিনটে জায়গায় সুচ ভৃত জি এই একই একই রকমের কাজ হয়ে গেছে সেটা কি হ্যাঁ। সেটা গুণ আর সন্ধি নয় কিন্তু এটা আমরা আমি কি বলতে চাইছিলাম যে এই অঙ্গ অঙ্গ শব্দ বারবার যেটা আসছে কেন আমরা বলছি এর গুরুত্ব কি গুরুত্ব এই যে এখানে সন্ধি কাজ নয় এটা অঙ্গ কাজ অঙ্গ কাজ সংস্কৃত ভাষায়াম যেটা আমরা বলি অঙ্গকার্যম হ্যাঁ ইদম कार्यम् অঙ্গকার্যম হ্যাঁ তর্হি अत्र शुच् धातुः शुच् शुच् इति धातुः शोचति इति क्रियापदम् अत्र अङ्गकार्यद्वयं वर्तते अत्र अत्र प्रथमतया शुच् धातुः शोचति अत्र अत्र किं भवति इति चेत् शुच् धातु अभ्यन्तरे यः उकारः स च उकारः आसीत् इदानीम् उकारः जातः शोचति वृत् इति धातौ ऋकारः ऋकारः एतदभ्यन्तरे यः आसीत् इदानीं वर्तते इति जातः वर्तते इति जातः इत्युक्ते किम् अत्र वृत्तधातौ शप् इति अस्य अकारस्य प्रभावेन ऋकारस्य स्थाने किन्तु अ इति आगतः अ इति आगम आगमनानन्तरम् अकारस्य परः यः रेफः स च आगमः अपि उरन्ध्रपरः इति सूत्रेण भवति तावले मोट् कि होय् तो अर् रि जायगाय् अर् एसे गच्छे हा तो हम्म। शूच शोच् বিকানম ফোটে প্রভাবে সুচ সোচ হয়ে গেছে আর এখানে বৃত অ বিকানম প্রত্যয় প্রভাবে রি জায়গায় অর অর বর্ততে আর এখানে সেই রকম জি জি অতি জি অতি ক্রমে কি হয়ে গেছে এখানে অপ্রভাবে অ শব্দ যেটা ছিল অপ্রভাবে অকারণে ઈકાર જે ચચીલો એ ગુણકાર હોય ઈ જગ્યાએ એ જે અતિ আর তারপরে ই তারপরে সন্ধি কাজ সন্ধি কাজ কিন্তু হবে যে আ এচ ইউয়াবহ ইয়ান্তওয়ান্ত আদেশহ এ জায়গায় আই আই আদেশ তাহলে জি অতি যে অতি জই অতি আমি এই স্থানে আই আদেশহ এটি ক্রমে পরে পরে আবার আমরা দেখব কিন্তু এখানে কাজ এক সমান কোনটা গুণ কাজ গুণের কাজ সুচ সোচ ভৃত ভার্ট জি জে উ জায়গায় ও রিগায় রিগা যায় আর ই জায়গায় এ এরকম সমান সমান কাজ কাজ বারবার আসছে ঠিক আছে তো আর আর এই কাজ হ্যাঁ বলো স্যার তাহলে যে অতি যে আছে তাহলে জয় অতি জয় অতি তাহলে এটা কি করে আছে এটাই কি মানে এই এটা একটু বললাম মানে কোন হ্যাঁ, এটা মানে আমরা যদি ভাগ করব তাহলে তাহলে জি অতি জি অতি যদি আমরা মাঝখানে এ প্রত্যয় নেব অপ্রত্যয় যদি নি তাহলে অঙ্গ হচ্ছে জি আর যদি টি প্রত্যয় যদি আমরা আমি নেব তাহলে টি নিলে অঙ্গ হবে এই সমস্ত কিছু যেটা আছে মানে জি যুক্ত অ অর প্রভাবে ই এ হয়ে গেছে এ অ জে অ মাঝখানে যেটা অ এর প্রভাবে এর কারণে জি ধাতু যেটা ইকার এর জায়গায় একার এসে গেছে জে টি আর তারপরে সন্ধি করে এই জায়গায় অয় সেজন্য জয় অতি আর জয় যুক্ত অ জয় তো সেজন্য টি নিয়ে টি নিয়ে তখন অঙ্গ হবে জয় আর যদি মাঝখানে অপ্রত্যয় নেব তাহলে তখন পর্যন্ত কোনো কাজ হয়নি অপ্রত্যয় নিলে অঙ্গ হবে কি জি শুধু জি যে নয় জয় নয় শুধু জি হ্যাঁ, হ্যাঁ শুধু জি স্পষ্ট হয়ে গেছে ওকে হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ তাহলে তিন রকমের গুণ আমরা দেখেছি সুচ বৃত আর জি হ্যাঁ এই তিন তিন রকমের গুণ কাজ হয় সেটা সন্ধি নয় সেটা অঙ্গকার্যম কার্যম কেমন আমরা বলছি কারণ এর নিমিত্ত হচ্ছে প্রত্যয় আর কাজ কোথায় হচ্ছে অঙ্গে অঙ্গ মানে কি আমরা বুঝে গেছি আর যেখানে অঙ্গ রূপে মানে অঙ্গ বলে যেটা বাঘ যে বাঘটা এর মাঝখানে যে কোনো রূপ পরিবর্তন হচ্ছে সেটা অঙ্গকার্যম যখন নিমিত হচ্ছে প্রত্যয় বর্ণনা নিমিত হচ্ছে প্রত্যয় আর আর অঙ্গে অঙ্গেই যখন কাজ হচ্ছে সেরকম কাজ রূপ পরিবর্তন আমরা বলছি অঙ্গ কার্যম অঙ্গ অঙ্গের কাজ না তো এই যে বর্ণ কাজ সন্ধি সেটা নয় ঠিক আছে সুচ বৃত জি আর তারপরে পরের হচ্ছে আর এটা আমি বলতে চাই যে এই রকমের কাজ ভুয়াদিগণে হয় সব জায়গায় হয় না কোথায় কোথায় হয় আমরা দেখব আর কারণটা আমরা জানব কিন্তু এখানে ভুয়াদিগণে হয় আর মানে বলো স্যার এই ধরনের কাজগুলো শুধু ভাদিগণের হয় তাই তো ভুয়াদি হ্যাঁ এ ধরনের এ ধরনের কাজ ভুয়াদিগণে হয় অন্য জায়গায় হবে না আমরা পরে আমরা দেখব যে দিবাদিগণে হবে না তুদারিগণে হবে না অন্য জায়গায় এরকম কাজ হয় না ভুয়াদিগণে হয় এর কারণটা আমরা দেখব কিন্তু আহ, সংক্ষেপে আহ, সংক্ষেপ আহ, আমি বলতে পারি যে এই সব যেটা মূল প্রত্যয় বিকরণ প্রত্যয় সব এই যে ইৎসংজ্ঞক इत्संज्ञकवर्णाः वर्णद्वयं शकारपकारयोः नामकरणम् इत्संज्ञकवर्णो আহ, শক- শকার প্রকার এই দুটো বর্ণ মিলে ফলটা হচ্ছে গুণ আর পা না থাকলে গুণ হবে না হুম তো যেখানে আসলে আসলে অনুবন্ধ এর প্রভাবে গুণ হয় সেটা বুঝতে হবে এখন সকার আছে বলেই গুণ হয়ে গেছে সকার আছে বলেই গুণ হয়ে গেছে সেটা বুঝতে হবে ঠিক আছে তারপরে দীপায়নি বন পরে পরে তুমি বলো শুরু শুরু আছে হ্যাঁ, কি কি কি কি কি কি আছে কিরকম কাজ হয়ে গেছে যতটুকু বুঝতে মানে চেষ্টা করছি টু অব অ কি হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মূলে শুরুতে কি আছে ধাতু শ্রু আর বিকরণ পদে হচ্ছে আ আ অ আর শেষে টি তাই তো হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ তাহলে শ্রু আ আর তারপরে কি হলো মানে শ্রুয়তি শ্রুয়তি তুমি বলো মানে প্রত্যয় কি অঙ্গ কি অঙ্গ যেটা বলছেন সেটা শ্রু আর সব যেটা সেটা বিকরণ প্রত্যয় আর তি হচ্ছে সেটা তি হ্যাঁ, মানে যখন যখন আমরা অঙ্গ বলি তো এই অঙ্গের জন্য প্রত্যয় কি সেটা বলতে হবে মানে কারণ প্রত্যয় আধারে অঙ্গ হয় তারি দীপায়নি তুমি বলো মানে প্রত্যয় কি আর সেই অনুযায়ী অঙ্গটা কি এটাই কি অঙ্ক মানে সেটাই এটাই কি অঙ্ক হ্যাঁ, মানে যদি আমরা বিকরণ প্রত্যয় অ নিই তাহলে অঙ্গটা হবে শ্রু তাই তো হ্যাঁ, হ্যাঁ অনিলে অঙ্গটা হবে শ্রু আর দীপানিবন তুমি বলো যদি তিন তি প্রত্যয় নি তাহলে অঙ্গটা কি তাহলে কি শ্রুই হবে নাকি শ্র হবে স্যার এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক এখানে অঙ্গ হবে স্যার বলছি যদি বিকরণ প্রত্যয় কি মানে তিন যদি আমরা নিই তাহলে আপনার সুটা সব হবে কিন্তু সেক্ষেত্রে আপনার সুটা স্র হবে স্রোটা আবার অবাদেশ করে সব হবে তাই তো যদি মাঝখানে অ নি তাহলে অঙ্গটা হবে সু ট্রু হ্যাঁ আর যদি তুমি তাহলে সব হবে সেক্ষেত্রে সবটা কিভাবে হচ্ছে মানে আমি বলছি আর আমি জানি না কিনা আবার বলো যদি তিনি তাহলে অঙ্গটা কি হবে হ্যাঁ বলছি তাহলে তিনি তাহলে অঙ্গটা সি এর উ e এর জায়গায় ও হবে ও এর জায়গায় অব হবে দিয়ে সব হবে তো আমার আমার জিজ্ঞেস খুবই সরল এই দীর্ঘ এই সমস্ত কিছু বলতে হবে না টি টি তিন প্রত্যয় যদি নি তাহলে অঙ্গটা কি চপ চপ না সব সব হ্যাঁ ঠিক ঠিক বলতে হবে শ্রব বলে একেবারে হ্যাঁ। ভুল হবে হ্যাঁ হ্যাঁ সব হুম ঠিক আছে শ্রব তাহলে অ মাঝখানে যেটা অ এ নিয়ে অঙ্গ হবে শ্রু আর টি নিয়ে অঙ্গ হবে শ্রব শ্রব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন আশিস ভাই আশিস ভাই তুমি বলো যে কি কি কাজ হয়ে গেছে এখানে কাজটা হ্যাঁ কাজ হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ বলো হ্যালো বলো আমি একটু ছিলাম না মানে একটু বাড়ি ঠিক আছে শীষ মোহাম্মদ শীষ মোহাম্মদ ভাই তুমি তুমি বলো কোনটা স্যার হরতি শ্রাবতী শ্রাবতী মানে স্যার ওই অঙ্ক অঙ্কটা বলবো তো না না সেটা হয়ে গেছে এখন কাজটা কি বিকরণ প্রত্যয় নিয়ে কি কি কাজ হয়ে গেছে ও কি কাজ কি হয়েছে মানে সু হয়েছে সব সু হয়েছে স্যার মানে সু নিয়ে ও আদেশ হয়েছে সব ও অ মানে সপের ই করে অনুবন্ধ লোভে ও হয়েছে তি হয়েছে সু অতি সু অতি নিয়ে তারপর অব আদেশ হয়েছে এটা অবয়ব সূত্র অনুসারে আমি আমি জানতে চাই যে আজ আমরা যেটা জেনে গেছি সে অনুযায়ী কি বলতে হবে যে মাঝখানে যেটা অবিকরণ প্রত্যয় এই বিকরণ প্রত্যয়ের প্রভাবে কিরকম কাজ হয়ে গেছে প্রথম তো প্রথমত হ্যাঁ। হ্যাঁ। আছে বলেই শ্রু ধাতু শ্রু ধাতুতে কি হয় অবিকরণ প্রত্যয় হচ্ছে শ্রু কি হয় হ্যাঁ প্রথম প্রথম প্রথম ধাপ গুণ হয় হ্যাঁ, আছো হাজার হ্যাঁ, আছি স্যার হ্যাঁ সেটা প্রথম প্রথম ধাপে কি হয় আ শ্রু প্লাস আ তারপরে কি হয় হয় কথা বলছেন তো না না এটি ওইদিকে দেখতে হবে না এখন মাঝখানে যেটা অবিকরণ প্রত্যয় এর প্রভাবে শ্রু ধাতুতে কিরকম কাজ হবে গুণ হবে হ্যাঁ হ্যাঁ গুণ কাজ মানে কি এখানে কি মানে রূপটা কি হবে গুণ কাজ করলে তো কি হবে কি হবে <laughs> ঠিক আছে তাহলে কিন্তু শুধু আমি দাবি দাবি দেখতে চাইছি হ্যাঁ ঠিক ঠিক ঠিকঠাক বলেছো হ্যাঁ সু ধাতু অবিকরণ প্রত্যয় প্রথম প্রথম দাপে কি হবে গুণ কাজ গুণের কাজ মানে হ্যাঁ। কি উ জায়গায় ও শ্রু অ তারপরে কি হবে শ্রো আ শ্রো আ হ্যাঁ মানে ও স্থানান্তরে যায় বায়ব সূত্রানুসারে অবদেশ হচ্ছে তারপরে হ্যাঁ তাহলে হ্যাঁ। দুটো ডাপ বলতে হবে শ্রু আ শ্রো আ শ্রব আ প্রথম তো হ্যাঁ। গুণ কাজ মানে কি ও জায়গায় ও শ্রো হ্যাঁ। তারপরে সন্ধি কাজ সন্ধি কাজ আলাদা হ্যাঁ। কিন্তু পলাশ ভাই বুঝিয়েছি তো হ্যাঁ আমি বলছি যে প্রথম প্রথম তো যেরকম সুচ সোচাতি হয়ে গেছে সুচ প্রথম ধাপে অবিকরণ প্রত্যয় প্রভাবে উ মাঝখানে যেটা উ এর জায়গায় ও এসে গেছে সোচ অতি সুচ জায়গায় ও এসে গেছে সোচ সেই রকম এখানে শ্রু আছে এর উকারের প্রভাব মাঝখানে অতিবিকরণ পথে যেটা এর প্রভাবে উ জায়গায় ও এসে গেছে শ্রো আতি টি এটি ছাড়া মানে শ্রু আ শ্রো আ শ্রো উ জায়গায় ও আর তারপরে হ্যাঁ। সন্ধিকাজ সন্ধিকাজ পরের ব্যাপার ও হ্যাঁ। জায়গায় অভ যেরকম জি জে এই জায়গায় আই এখানে সেই রকম গুণ কাজ করে শ্রুর জায়গায় শ্রো আর তারপরেই সন্ধি কাজ শ্রব মানে ও জায়গায় অভ এই দুটো দুটো কাজ আলাদা আলাদা এই দুটো কাজ আলাদা আলাদা মানে, মানে প্রথম তো যেটা উ জায়গায় ও এর নিমিত্ত হতে হচ্ছে প্রত্যয় বর্ণ নয় এই যে অ অ তখন এই ওটা প্রত্যয় বর্ণ নয় আর যখন ও এসে গেছে তখন এই যে অ প্রভাবে যেটা ও ও জায়গায় অভ আদেশ সেটা তখন কিন্তু অপ্রত্যয় নয় এ অবর্ণ হ্যাঁ। বর্ণ নিমিত্ত কাজ প্রথম কাজটা হচ্ছে প্রত্যয় নিমিত্ত কাজ অঙ্গে শ্রু শ্রু বলে অঙ্গে শ্রু এ এ অঙ্গে উ জায়গায় ও এসে গেছে অ প্রত্যয়ের প্রভাবে প্রত্যয়ের প্রভাবে আর তারপরে এ যে শ্রো যুক্ত অ অ এর প্রভাবে ও কারের জায়গায় অ হবে এটা কিন্তু অ প্রত্যয় রূপী অ নয় কিন্তু বর্ণরূপী অ বর্ণ আচ্ছা। বর্ণ কারণে স্যার আচ্ছা। বুঝতে পারলাম না আরেকবার বলবেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলছি এই যে স্র স্র যুক্ত অযুক্ত তি শুরুতে আরম্ভে স্র যুক্ত অযুক্ত তি এখানে প্রথম কাজটা হবে গুণ কাজ এটা আমরা আমরা বলছি এটা গুণ কাজ গুণ গুণের কাজ যেটা যেটা এটা কিন্তু বর্ণ নিমিত্ত কাজ নয় কিন্তু প্রত্যয় নিমিত্ত কাজ প্রত্যয় নিমিত্ত কাজ এই এই সমস্ত কিছু প্রত্যয় নিমিত্ত আর বর্ণ নিমিত্ত পরে বেশি স্পষ্ট হবে এমনি শব্দগুলো কি আমাদের পারিভাষিক শব্দ আহা বিশিষ্ট শব্দ আহা বিশিষ্ট শব্দ যেটা সেটা সেই জন্য আমি বলছি যে এই প্রথম যে কাজটা গুণ এটা অঙ্গ কাজ না তো বর্ণ কাজ বর্ণ নিমিত্ত কাজ নয় এটা এটা কিন্তু প্রত্যয় নিমিত্ত কাজ শ্রু যুক্ত অ এখানে সব যেটা ছিল সপের প্রতিনিধি হচ্ছে মাঝখানে স্থিত অ অ এর প্রভাবে অ এর প্রভাবে শ্রু জায়গায় শ্র আসছে মানে উ জায়গায় অ শ্রু জায়গায় শ্র আর উ জায়গায় ও এটা কিন্তু বর্ণ নিমিত্ত কাজ নয় এটা প্রত্যয় নিমিত্ত কাজ তখন অ প্রত্যয় প্রত্যয় হয় সেই জন্য ও জায়গায় ও আসছে যেরকম সুচ সোচ ভৃত ভর্ত জি জে সুচ সোচ ভৃত ভর্ত জি জে সেই রকম শ্রুশ্র এ সমস্ত কিছু গুণ কাজ এই গুণের কাজ কিন্তু প্রত্যয় নিমিত্ত কাজ অঙ্গ কাজ আর তারপরে শ্রু যখন শ্র হয়ে গেছে তখন ও এর জায়গায় অভ আদেশ হয় এটা ইয়ান্তওয়ান্ত সন্ধি ইয়ান্তওয়ান্ত সন্ধি এর নামটা কি ইয়ান্তওয়ান্ত সন্ধি সন্ধি কাজ প্রত্যয় নিমিত্ত কাজ নয় বর্ণ নিমিত্ত কাজ দ্বিতীয় ধাপে প্রথম দাপে প্রত্যয় নিমিত্ত কাজ শ্রু শ্রো আর তারপরে বর্ণ নিমিত্ত কাজ শ্রো শ্রভ এটা শুধু শব্দ শব্দ কি সেটা জানতে হবে পরে পরে গিয়ে আমরা ভালোভাবে সূত্র সূত্র দেখে আমরা বুঝবে যে বর্ণনিমিত্ত কাজ মানে কি প্রত্যয়নিমিত্ত কাজ মানে কি সেই এখানে ভয় পাবে না <laughs> এটা কিছুই না শুধু নূতন শব্দ অঙ্গ মানে কি এটা অঙ্গ প্রত্যয় নিমিত্ত কাজ আমি এমনি বলছি হ্যাঁ, শ্রুশ্রবতি হ্যাঁ আর এখানে এখন তো সময় এসে হ্যাঁ। হয়ে গেছে হ্যাঁ বলো স্যার আর একটা প্রশ্ন ছিল বলছি স্যার এই যে সুযুক্ত অ করে শো হয়েছে এখানে তো এখানে এই গুণকার্যটা কোন সূত্র অনুসারে হয়েছে সবে ধাতুকে আদ্য ধাতু মানে এটা ও আচ্ছা এটা সবে ধাতু আদ্য ধাতু এটা কিন্তু আদগুণ সূত্রে না সেই জন্য আমি বলছি এই যে গুণ গুণ সন্ধি যেটা সেটা আট গুণ আচ্ছা দুটো সূত্র আছে অদেং গুণ সেটা অদেং গুণ মানে নামকরণ বর্ণ কি কি বর্ণগুলো কার কার কার নাম হচ্ছে গুণ সেটা নামকরণ হচ্ছে আদিং গুণ সূত্রে কিন্তু এটা কাজটা যখন সন্ধি কাজ এটা আট গুণ হুম এটা কিন্তু এখানে নয় এখানে হচ্ছে অঙ্গ কাজ সন্ধি কাজ নয় অঙ্গ কাজ এই কাজটা সূত্র সাবধাতুক আদিরাতকেহ সূত্র দ্বারা হচ্ছে পরে আমরা দেখব স্যার একটা প্রশ্ন ছিল যে আপনার কিভাবে বুঝবো যে প্রত্যয় মুহূর্তে কাজ হচ্ছে না বর্ণ মুহূর্তে কাজ হচ্ছে আপনি প্রথমে বললেন যে বর্ণ নিমিত্তে কাটলে তখন তখন সন্ধি কার্য হয় আর প্রত্যয় নিমিত্তে কার্য হচ্ছে আপনার প্রত্যয় নিমিত্তে হলে সেটা অঙ্গ কার্য হয় তো এখানে আপনার পরে যদি চো থেকে যে সব হলো তার মানে এখানে আপনার সন্ধি কার্য হচ্ছে তার জন্য বর্ণ নিমিত্তে হচ্ছে তো না এখানে দুটো কাজ আছে প্রথম ধাপে সব সব বলে শ্রু শ্র হবে সেটা প্রত্যয় নিমিত্তে কাজ অঙ্গ কাজ আর তখন হ্যাঁ। যখন শ্রু হয়ে গেছে শ্রো যখন শ্রো হয়ে গেছে তখন শ্রো যুক্ত অ এখানে আদেং হ্যাঁ, হ্যাঁ এখানে তত্র আদগুণ এখানে আদ আদগুণ সূত্র দ্বারা ও জায়গায় অফ আদেশ হবে ও জায়গায় অফ আট গুণ এচ ও আট এচ ও দুটো গুণ আট এখানে কোনো কাজ নেই এচ ও দ্বারা যেটা হবে সেটা সন্ধি কাজ তাই শ্রু শ্র হবে অঙ্গ কাজ আর তারপরে শ্র শ্রব হবে সন্ধি কাজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আর আহ, শেষে হুম। তাড়াতাড়ি আমরা আম- আমি বলছি যে আহ, শেষের উদাহরণ হৃদাতু হৃদাতু হরাতি সেই রকম হুম আচ্ছা কিন্তু এ- এ- এক পার্থক্য দেখতে হবে যে সু- আহ, সূচ বৃত সূচ আর বৃত হলান্ত দাতবः হল अन्ते হ্যাঁ স্যার हा हल शुच् इति हलन्त धातुः হুম हल शेषे जार चकार शशि चकाराचे अवृद्ध धातु शशि तकाराचे शुच् वृत् এখানে কি বুঝতে হবে এমনি আমি বলছি এমনি আমি বলছি আগামী সপ্তাহে আমরা সপ্তাহে আবার এই বিন্দু নিয়ে আমরা বেশি বলবো কিন্তু এক পার্থক্য পার্থক্য এখানে আমি বলছি যে হল হল শেষে যার হলান্ত ধাতু আজ শেষে যার অজন্ত ধাতু এখানে বুঝতে হবে যে এরকম পার্থক্য আছে উভয়াত্রা দুটো জায়গায় গুণ অঙ্গ কাজ হয় সুচ সোচ ভৃত ভর্ট জি যে শ্রুশ্র হ্রি হর এখানেও সেরকম ভৃত ভার্ট হয়ে গেছে রি হার হয়ে গেছে দুটো জায়গায় প্রত্যয় নিমিত্ত কাজ সাবধাতু গাধাতু কেহ সূত্র দ্বারা সব জায়গায় পাঁচ সুচ সোচ ভৃত ভট জি জে সু শ্রো হ্রি হর সব জায়গায় একই সূত্র কাজ করছে সাবধাতু গাধাতু কেহ পরে আমরা দেখব কেমন হচ্ছে কিন্তু সেটাও বুঝতে হবে যে হলন্ত ধাতু হলেও অজান্ত ধাতু হলেও সব ধাতু সূত্র দ্বারা এইরকম কাজ হয় ঠিক আছে কোনো জিজ্ঞেস ঠিক আছে ভালোভাবে হয়ে গেছে পরিচয় এটা হ্যাঁ জিজ্ঞেস আছে না ওকে ভালোভাবে পরিচয় হয়ে গেছে আজ বলো না জিজ্ঞেস আছে জিজ্ঞেস হলে বলো না হলে আমার হ্যাঁ সময় হয়ে গেছে হ্যাঁ। বলো দুটো কাজ করলেন একটা হ্যাঁ শুনছি হ্যাঁ দুটো কাজ একটা নিমিত্ত একটা বড় নিমিত্ত তাই তো হ্যাঁ নিমিত্ত আর বর্ণ নিমিত্ত বর্ণ নিমিত্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা। প্রত্যয় নিমিত্ত হলে অঙ্গ কাজ আর বর্ণ নিমিত্ত হচ্ছে হলে সন্ধি কাজ হ্যাঁ এটা পরে গিয়ে খুব বেশি স্পষ্ট হয়ে গেছে শুধু এখন শুধু পরিভাষা অর্থ শব্দ নূতন শব্দ হয়ে গেছে সেটা কি পারিভাষিক শব্দ আহা পরিচয় আহা পরিচয় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে খুবই ভালো আর হ্যাঁ, আগামী হ্যাঁ, বলো আগামী সপ্তাহে বৃহস্পতিবার এই প্রতি সপ্তাহ এই সময় এই সময় দেড় ঘন্টা আমাদের পাঠ হবে হ্যাঁ ঠিক আছে প্রতি সপ্তাহ এই সময় আর ফোন নাম্বারটা এই হ্যাঁ বলো স্যার একটা কোশ্চেন ছিল বলছি বৃদ্ধ এই বৃদ্ধ সব বিকিরণটা কি বিকরণটা কি অর অর হবে सब जगह ना कि कि बोलचो वृद्ध धातु वृद्ध धातु भुआदि गणे आचे बोले विकरण प्रत्यय अ हो गई शब्द वृद्ध धातु वृत इति धातु वृत इति धातु भुआदि गणे आचे बोले विकरण प्रत्यय शप अवशिष्ट भाग हो गई अ तरी वृत अ আর সেই অনুযায়ী অঙ্গ কাজ হবে গুণ ভার্থ তোমার এই জিজ্ঞেস ছিল আমি উত্তর দিয়েছি না কিছু আর বলতে হবে হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক ওকে তা হ্যাঁ তাহলে এই সময় হয়ে গেছে ভালোভাবে পরিচয় হয়েছে এটা শুধু পরিচয় প্রশ্নগুলো তো হবেই আর পরে গিয়ে সমস্ত কিছু কিন্তু স্পষ্ট হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে ধন্যবাদ সবার ধন্যবাদ নমস্কার হ্যাঁ হ্যাঁ শুভরাত্রি নমস্কার শুভরাত্রি শুভরাত্রি নমস্কার